ভরসা করা চাই وما لنا ألا نتوكل على الله وقد هدانا سبلنا ولنصبرن على ما آذيتمونا وعلى الله فليتوكل المتوكلون আমাদেরকে আল্লাহর উপর ভরসা না করার কি কারণ থাকতে পারে অথচ তিনি আমাদেরকে আমাদের পথ বলে দিয়েছেন তোমরা আমাদেরকে যে পীড়ন করছো তর জন্য আমরা সবর করব ভরসাকারীগণের আল্লাহর উপরে ভরসা করা উচিত وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين কাফেররা পয়গম্বরগণকে বলেছিল আমরা তোমাদেরকে দেশ থেকে বের করে দেব অথবা তোমরা আমাদের ধর্মে ফিরে আসবে তখন তাদের কাছে তাদের পালনকর্তা ওহি প্রেরণ করলেন যে আমি জালেমদেরকে অবশ্যই ধ্বংস করে দেব ولنسكننكم الأرض من بعدهم ذلك لمن خاف مقامي وخاف وعيد واستفتحوا وخاب كل جبار عنيد তাদের পর তোমাদেরকে দেশে আবাদ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 এই যে তাদের কর্মসমূহ ছাই ভস্যের মতো যার উপর দিয়ে প্রবল বাতাস বয়ে যায় ধূলি ঝড়ের দিন তাদের উপার্জনে কোনো অংশই তাদের করতলগত হবে না এটাই দূরবর্তী পথভ্রষ্টতা ألم تر أن الله خلق السماوات والأرض بالحق وما ذلك على الله بعزيز তুমি কি দেখনি যে আল্লাহ নভমণ্ডল উভমণ্ডল যথাবিধি সৃষ্টি করেছেন যদি তিনি ইচ্ছা করেন তবে তোমাদেরকে বিলুপ্তিতে নিয়ে যাবেন এবং নতুন সৃষ্টি আনয়ন করবেন এটা আল্লাহর পক্ষে মোটেই কঠিন নয় وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا فهل أنتم عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص সবাই আল্লাহর সামনে দণ্ডায়মান হবে এবং দুর্বলেরা বড়দেরকে বলবে আমরা তো তোমাদের অনুসারে ছিলাম অতএব তোমরা আল্লাহর আজাব থেকে আমাদেরকে কিছুমাত্র রক্ষা করবে কি তারা বলবে যদি আল্লাহ আমাদেরকে পথ দেখাতেন তবে আমরা অবশ্যই তোমাদেরকে সৎপথ দেখাতাম এখন তো আমরা ধৈর্যচ্যুত হই কিংবা সবর করি সবই আমাদের জন্য সমান আমাদের রেহাই নেই